বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া আলমুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন ওমন তবি আহম এহসান ইলায়মদ্দিন আম্মাবাদ ফাউজবিল্লাহমিনশানজিম ইন আরসাল্না কা শাহিদম ও মুবশিরম ও নজিরা লিতুমিনু বিল্লাহ ও রসুলহি ও তু আজ্জেরুহ ও তু আকিরুহ ও তুসব্যহুহ বুকরতম ও আসিলা সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেননি বরং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তাঁর প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁর শেষ নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লা সাল্লামের ওম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সালাত সালাম নাজল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যার ভালোবাসা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ আজকে আপনাদের সামনে আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা সম্পর্কে আলোচনা পেশ করতে চাই আল্লাহ ফাকরাবুল আলমিন সুরায় আলফাতহের আয়াত নম্বর আট নয় এরশাদ করেছেন ইন্না আরসাল্লাকা শাহিদাম ওবা মুবাশশিরাম ওয়া নাজিরা হে নবী নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদা সাক্ষী করে আপনাকে সাক্ষী করে প্রেরণ করেছি ও মুবাসেরা এবং আপনাকে সুসংবাদদাতা করে প্রেরণ করেছি সাক্ষী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাঁর অম্মতের জন্য কেয়ামতের দিনে সাক্ষী দেবেন এবং সমস্ত আম্বিয়া এবং রাসুলগণ যখন বলবেন যে আমরা নিজ নিজ জাতিকে ইসলামের তৌহিদের আল্লাহর একত্রের সহি দাওয়াত পৌঁছে দিয়েছি তখন তার সত্যায়নের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাক্ষী হিসাবে ডাকা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শাহেদ বলে আখ্যায়িত করেছেন সাক্ষীদাতা করে আখ্যায়িত করেছেন ও মুবাসিরা এবং সুসংবাদদাতা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মানব জাতির জন্য সুসংবাদদাতা যদি তার ডাকে তার আহ্বানে সাড়া দেই সুসংবাদ ওই সব লোকের জন্য যারা আল্লাহ ফাক রাব্বুল আলমিনকে জানলো এবং চেনলো তার প্রতি বিশ্বাস করলো রাসুল আসলাম যে দাওয়াত নিয়ে এসছেন তাতে সাড়া দিল তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম প্রেরিত হয়েছেন নাজিরা এবং সতর্ককারী হিসাবে তিনি প্রেরিত হয়েছেন আল্লাহ পাক বলছেন যে তোমাকে সতর্ককারী করে আমি পাঠিয়েছি অর্থাৎ সাবধান করার জন্য সতর্ক করার জন্য ওই সব লোকদেরকে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চায় উল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে না চায় তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসছেন তোমাদের জন্য ইহকাল পরকালে অন্ধকার রয়েছে ইহকালে রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের শাস্তি আজাব গজব এবং পরকালে আল্লাহ ফাকরাবুল আলমিন তোমাদের জন্য কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন লেতু উমেনবিল্লাহ এই জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল করে প্রেরণ করেছেন সুসংবাদদাতা করে সতর্ককারী করে প্রেরণ করেছেন যাতে করে তোমরা তার প্রতি ইমান নিয়ে আসো আল্লাহ ফাকরাবুল আলম তাহলে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার রসুল বানাবার উদ্দেশ্য এখানে উল্লেখ করেছেন যে তোমরা যাতে করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আল্লাহ ফাকরাবুল আলমিনকে জানার একমাত্র উপায় আম্বিয়া এবং রসুলগণ আর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান কিভাবে নিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলমের সন্তুষ্টি কিভাবে পাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দী কেমন করে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন জানার মাধ্যম রসুল্লাহ সাল্লাহ মেনুবিল্লাহ ওয়া রসুলহি এবং তাঁর রসুলের প্রতিও বিশ্বাস স্থাপন করবে ইমান নিয়ে আসবে আর কি করতে হবে রসুল্লাহ সাল্লামের সম্পর্কে বলছেন ওয়াতু রুহ ওয়াতু রুহ এবং উল্লাহ সাল্লামের তোমরা সাহায্য সহযোগিতা করবে তাকে শক্তিশালী করবে তার তোমরা সাপোর্ট করবে এবং অত আকেরুহ তার সম্মান প্রদর্শন করবে তার তাজিম করবে আল্লাহ ফাকরাবুল আলম তাহলে এই আয়তে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসার লক্ষণ উল্লেখ করেছেন যে তোমরা তার প্রতি ইমান নিয়ে আসবে বিশ্বাস করবে এবং তারপরে তার সাহায্য সহযোগিতা করবে তার নিয়ে আসা দিন তার নিয়ে আসা আদর্শ তোমরা বাস্তবায়ন করার জন্য তোমাদের যথাসাধ্য পরিশ্রম মেহনত করবে তোমাদেরকে এই কাজে নিয়োজিত করবে অত আকেরুহ এবং তার সম্মান প্রদর্শন করবে যেমন সম্মান প্রদর্শন করতে বলেছেন আল্লাহ ফাকরবুল আলমিন এবং যেমন সম্মান প্রদর্শন করা রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালু এবং সাহাবাই কেরামরা রসুল্লাহ সাল্লামের কাছ থেকে শিখে নিয়ে যেইভাবে তারা সম্মান প্রদর্শন করেছেন তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন অতুসাব বেহু বুকরাতম আসিলা সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের তসবিহ পাঠ করবে এই আয়াতে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা উল্লেখ হয়েছে লেতু বিল্লাহ এবং রাসুল উল্লাহ সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে ওয়া এহি সম্মানের ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে এবং তসবির ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলমিনকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের সকাল বিকাল তোমরা তসবিহ করবে তাহলে রাসুল উল্লাহ সাল্লামের ভালোবাসার আমি লক্ষণ আপনাদের সামনে বলতে চেয়েছিলাম ভালোবাসার একটি লক্ষণ হচ্ছে যে তার সম্মান প্রদর্শন করবে সম্মান প্রদর্শন করা ভালোবাসা এসব বিষয়ের একটি সীমানা রয়েছে প্রত্যেকের সম্মান প্রদর্শনের নিয়ম তালিকা পৃথক পৃথক রয়েছে প্রত্যেকের ভালোবাসার নিয়ম পদ্ধতি তরিকা পৃথক পৃথক রয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি আপনার মাতাকেও ভালোবাসেন পিতাকেও ভালোবাসেন তাদের ভালোবাসা এক ধরনের তাদেরকে শ্রদ্ধা করেন সম্মান করেন তাদের শ্রদ্ধা সম্মান এক ধরনের আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন এবং তার শ্রদ্ধাও করেন আর সেও আপনার শ্রদ্ধা করে কিন্তু এই স্বামী স্ত্রীর ভালোবাসা এবং শ্রদ্ধা আলাদা আলাদা পৃথক মা বাবার ভালোবাসার মতো নয় মা বাবাকে যেমন শ্রদ্ধা করেন সেই রকম শ্রদ্ধা নয় স্বামী স্ত্রীর শ্রদ্ধা ভালোবাসা আলাদা ঠিক তেমনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের ভালোবাসা রাসুল্লাহ সাল্লামের ভালোবাসার মতো নাই রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসার মতো নয় আল্লাহ পাক রব্বুল আলমিনকে এমন ভালোবাসা বাঁচতে হবে যে তার জন্য সমস্ত এবাদত বন্দেগি দিয়ে দিতে হবে তাকে সেজদা দিতে হবে তাকে দোয়া দিতে হবে তার কাছে দোয়া করতে হবে তার কাছে ফরিয়াদ করতে হবে তার স্মরণ নিতে হবে আশ্রয় গ্রহণ করতে হবে তার জন্য জবাই করতে হবে তার জন্য সমস্ত ইবাদত বন্দীকে সুনির্দিষ্ট করে ভালোবাসা প্রদর্শন করতে হবে পক্ষান্তরে রসুল্লাহামের ভালোবাসা প্রমাণ করতে হবে তার আদর্শ মোতাবেক চলেই তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করে তিনি যা নিয়ে এসেছেন সেসব কথা মেনে নিয়ে সেগুলির বাস্তবায়ন করে ভালোবাসা প্রদর্শন করতে হবে তাহলে ভালোবাসার লক্ষ্য হচ্ছে রসুল্লাহ সাল্লামের যে রসুল্লাহ সাল্লামের তাজিম করবে সম্মান করবে যেমন সম্মান রাসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামগণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যদি ভালোবাসি তাহলে তার প্রমাণ দিতে হবে তার দিন যা নিয়ে এসেছেন তিনি তার সাহায্য সহযোগিতা করে তার পিছনে মেহনত পরিশ্রম করে এই দিনের খেদমতে সেবায় সময় দিয়ে পরিশ্রম দিয়ে আর্থিক সাহায্য দিয়ে দৈহিক সাহায্য দিয়ে মানসিক সাহায্য সহযোগিতা দিয়ে আমাদেরকে রসুল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ পেশ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসার আরেকটি প্রমাণ হচ্ছে যে একমাত্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করা আমাদের জন্য আইডিয়াল মানুষ আমাদের জন্য আদর্শ মানুষ একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর মাধ্যমে আমাদেরকে তার ভালোবাসার পরিচয় দিতে হবে যে তাকে যেহেতু সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলমিনের পরে সেই জন্য একমাত্র আমাদের কাছে আদর্শ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলম সুরা আহজাবে এরশাদ করেছেন লাকাদ কান আল্লাহ কুমফি রাসুলিল্লাহ উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রসুল্লাহ মধ্যে উত্তম আদর্শ রয়েছে শুধু আদর্শ বলা হয়নি বরং আদর্শ সাথে সাথে বলা হয়েছে হাসানা উত্তম আদর্শ রয়েছে এই উত্তম আদর্শ কারো জীবনে নেই প্রত্যেকের মধ্যে কিছু ত্রুটির দিক রয়েছে প্রত্যেকের মধ্যে এমন কিছু দিক রয়েছে সেই দিকগুলি ছেড়ে দিতে হবে সুতরাং আল্লাহ পাক আলমিন একমাত্র একজন ব্যক্তিত্বকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন যার প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে তার আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে আমাদেরকে তাকে আদর্শ হিসাবে নিতে হবে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় সমস্ত ক্ষেত্রে প্রথম ক্ষেত্র হচ্ছে আকিদার ক্ষেত্র বিশ্বাসের ক্ষেত্র তারপরে আরও আরও অন্য অন্য ক্ষেত্র রয়েছে আমি বাকি অংশটুকু ইনশা আল্লাহ তালা কিছুক্ষণের মধ্যেই পেশ করব এখন আপনাদেরকে একটু বিরতি দিচ্ছি আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহান Why adopt a Muslim character? I'm your host, Yusuf Festus. Why follow the prophetic way? We're going to be talking about some of the most important things about Islam today. Why worship none but Allah? Is Islam essential to uproot existing evils from the world? what it's all about, why we're here, and so much more. To get answers to your queries, দেখুন ইসলামের গল্প বলো কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তালা কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরও ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় রাসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসলে তার প্রমাণ দিতে হবে তার লক্ষণ আমাদের জীবনে ফুটে উঠবে একটি লক্ষণ বলছিলাম যে রাসৌল্লাহ সাল্লামকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে আমাদের বিশ্বাসের ক্ষেত্রে কি বিশ্বাস করব ইতিবাচক তাই বিশ্বাস করব যা রাসুল্লাহ সাল্লাম বিশ্বাস করেছেন বা বিশ্বাস করতে বলেছেন আল কোরআনে রয়েছে অথবা রাসুল উল্লাহ সাল্লামের সহি হাদিসে রয়েছে তাই বিশ্বাস করব এটি হচ্ছে আকিদার ক্ষেত্র এবাদতের ক্ষেত্র এবাদত বন্দীগীর ক্ষেত্রে কি এবাদত বন্দী করব কেমন এবাদ বন্দী করব কিভাবে আল্লাহ ফাকরাবুল আলমিনের এবাদত করব ওইভাবেই করব যেইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এবাদত বন্দগি আল্লাহ পাকের শিখিয়েছেন রসুল্লাহ সাল্লামকে আমরা আদর্শ হিসাবে নেব আমাদের আখলাখ চরিত্রের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ ফাকরাবুল আলমিন মহান চরিত্রের অধিকারী করেছেন ইন্নাকা আল্লাহ আল্লাহ খলুকিন আজিম মহান আল্লাহ আল কোরআন ইরশাদ করছেন নিশ্চয় হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী সুরায় কালামে আল্লাপাকে সাদ করেছেন শুধু চরিত্রের অধিকারী নয় ইন্নাক আলা খোলকিন আজিম আল্লাপাক বলেছেন এই মহান চরিত্রের অধিকারী যিনি তিনি আমাদের যেন উত্তম আদর্শ সুতরাং চরিত্র গঠনের ক্ষেত্রে আমাদের আমাদের পরিবারের আমাদের ছেলে মেয়েদের চরিত্র গঠন ওইভাবেই করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চরিত্র পেশ করেছেন মানব জাতির কাছে সাথী সঙ্গীদের কাছে স্ত্রীগণের কাছে ছেলে মেয়েদের কাছে আত্মীয় স্বজনদের কাছে সেসব চরিত্র আমাদেরকে নিতে হবে আমাদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে কি খাবো কি খাবো এই ক্ষেত্রে কিভাবে উপার্জন করব কিভাবে উপার্জন করব না এসবের ক্ষেত্রে রসৌল্লা সাল্লামকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে রসৌল্লা সাল্লামের ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তার সন্ন্যতের আমরা অনুসরণ করব। তার আদর্শের আমরা অনুসরণ করব এবং তার আনুগত্য করব। কোরআনে করিমে এই দুইটি ভাষা উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লামের আনুগত্যের কথা উল্লেখ করা হয়েছে এবং রাসুল্লাহ সাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে কোরআন করিমে মহান আল্লাহ ইরশাদ করছেন কুল ইন কুন্তুম তহেবন আল্লাহ ফত্তা বেউনি ইহবেবকুমুল্লাহ ওয়াক জনু বকুম আল্লাহ গফুর রাহিম হে নবী তুমি বলে দাও ইন কুন্তুম তহেবন আল্লাহ যদি তোমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনকে ভালোবাসো এই দাবি করো যদি তোমাদের এই দাবি থাকে যে আমরা আল্লাহকে ভালোবাসি ফাত্তা বেউনি তার প্রমাণ পেশ করতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অনুসরণ করো হে নাবি তুমি বলে দাও যে আমার অনুসরণ করো ফাত্তা বেউনি আমার অনুসরণ করো যদি আল্লাহকে ভালোবাসতে চাও ভালোবাসার প্রমাণ দিতে হবে মুখে শুধু দাবি করলে হবে না তার প্রমাণ হচ্ছে রসুল উল্লাহ সাল্লামের অনুসরণ করা তাকে ফলো করা তাহলে আল্লাহ পাক রব্বুল আলম কি আমাদেরকে উপহার দেবেন তার অনুগ্রহ করবেন ইহবেব কমল্লা আল্লাহ পাকও আমাদেরকে তার ভালোবাসা দেবেন তিনি আমাদেরকে ভালোবাসবেন এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন আর কি করবেন আল্লাহ পাক রব্বুল আলম ইরশাদ করেছেন ওয়াক জনু জনুবাকুম এবং তোমাদের ভুল ত্রুটি গোনাগুলিকে আল্লাহ পাক মার্জনা করে দেবেন মাফ করে দেবেন সুতরাং রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার গুরুত্বপূর্ণ লক্ষণ কোরআনে কেরিমের ভাষায় রসুল্লাহ সাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে অনুসরণ করা তার পিছনে পিছনে চলা তিনি যা করেছেন তাই করা তার থেকে আগে না বাড়া তাহলে নতুন কিছু করা ধর্মের নামে নবী করিম সাল্লাম করেননি তার খোলাফায় রাশেদিন করেননি তার সাহাবাই কেরামগণ করেননি তাহলে রসুল্লাহ সাল্লাম থেকে এই বিষয় প্রমাণিত নয় তারপরেও যদি কিছু করেন তাহলে আপনি রাসুল উল্লাহামের পেছনে পেছনে চললেন না তাকে আপনি ফলো করলেন অনুসরণ করলেন না বরং সামনে বেড়ে গেলেন রাসুল উল্লাহ ভালোবাসার লক্ষণ হচ্ছে যে আগে বাড়বেন না পেছনে পেছনে থাকবেন এই জন্য ইত্তিবা পেছনে পেছনে চলার কথা বলা হয়েছে আগে বাড়তে সামনে বাড়তে নিষেধ করা হয়েছে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সুরায় হুজরাতের প্রথম আয়াতে হে মমিনগণ লাতকাদ্দিমু বেইনায়াদাইল্লাহ রাসুলহি তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লামের সামনে বাড়িও না আগে বাড়িও না আল্লাহর আগে বাড়া রসুলের আগে বাড়ার অর্থ কি তার অর্থ হচ্ছে আল্লাহ পাক যা বলেছেন তা ছেড়ে দিয়ে সীমা লঙ্ঘন করিও না এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যে সীমানা নির্ধারিত করে দিয়েছেন সেই সীমানাকে তোমরা অতিক্রম করিও না এবং রাসুল্লাহ সাল্লামের সামনে বাড়িও না এর অর্থ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যা কিছু বিশ্বাস করেছেন বিশ্বাস করতে বলেছেন তাই বিশ্বাস করো অতিরিক্ত কিছু বিশ্বাস করিও না যা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয় তোমরা এবাদত বন্দীগীর ক্ষেত্রে নেকির আশায় এমন কিছু করিও না যা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেননি অথবা করতে বলেননি এবাদত বন্দিগীর ক্ষেত্রে আপনাকে প্রমাণ পেশ করতে হবে এই ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে বলে থাকে যে নিষেধ তো নেই নেকির আশায় কোনো কাজ করছেন ধর্ম বলে করছেন আপনি এবাদত বলে করছেন তাহলে আসল বিষয় হচ্ছে মনে রাখবেন যেটি নীতিমালা তা হচ্ছে তার প্রমাণ থাকতে হবে প্রুফ থাকতে হবে যদি প্রমাণ থাকে তাহলে করবেন না হলে করবেন না এবাদত তৌকিফি এবাদত তৌকিফ মানে প্রমাণ তার থাকতে হবে উদাহরণ দিয়ে বলি আপনাকে পাঁচ অক্ত নামাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দিয়েছেন আপনি যদি বলেন যে ছয়ক্ত নামাজ পড়বো চলবে পড়বেন না কারণ রসুল্লাহ সাল পাঁচ দিয়েছেন ছয় দেননি যদি কেউ যুক্তি পেশ করে নিষেধ করেননি কোনো হাদিসে নিষেধ নেই ছয় পড়তে ছয় অক্ত পড়তে ছয়বার দিনে আজান দিতে নিষেধ নাই এই যুক্তি চলবে না প্রমাণ থাকতে হবে তাহলে ঘাটতিও করা যাবে না বাড়তিও করা যাবে না ঘাটতি করলে আপনি পিছিয়ে গেলেন রসুল্লাহ আসলাম অনুসরণ করলেন না আর যদি বাড়তি করে দেন বাড়িয়ে দেন তাহলে আগে আপনি বেড়ে গেলেন সামনে বেড়ে গেলেন আল্লাহ পাক নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় তাহলে আনুগত্য করতে হবে অর্থাৎ তাকে মেনে চলতে হবে তাকে মেনে চলতে হবে তাকে মানতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে অমান্য করলে হবেন না আনুগত্য করবেন অবাধ্য হবেন না নাফারমানি করবেন না আল্লাহ ফাকরবুল আলমিন কোরআন করিমের বহু জায়গায় আনুগত্যের কথা বলেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরানেসার আয়াত নম্বর উনষাটে ইয়া ইহল্লাজিন আমানু আতি উল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরে মিনকুম তোমরা হে মমিনগণ আল্লাহর আনুগত্য করো আল্লাহকে মানো অমান্য করিও না নাফরমানি করিও না ওর রাসুল এবং রাসুলের আনুগত্য করো রাসুলকে মেনে চলো রাসুলকে অমান্য করিও না রাসুল উল্লাহ সাল্লামের নাফরমানি বিরুদ্ধাচরণ করিও না অলিল আমরে মিনকুম তারপর আল্লাহাক অলিল আমরের কথা বলেছেন যে বিষয়ের দিকে যাচ্ছে না নেতৃস্থানীয় ব্যক্তি সে অলমাই কেরাম হতে পারে দেশের শাসক হতে পারে তাদের আনুগত্য করতে বলা হয়েছে কিন্তু যখন মানুষের মাঝে দ্বন্দ্ব হবে তারপর আয়াতে বলছেন ফাইন তানাজা তুমফি সাইন ফারুদ্দুহ আল্লাহ রসুল আল্লাহ রব্বুল বলছেন কোনো ক্ষেত্রে তোমাদের যদি মতানৈক্য হয় যদি তোমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয় ইখতলাফ হয় তাহলে ফিরিয়ে দাও তোমরা আল্লাহর দিকে ফরুদ্দু এর আল্লাহ ওর রাসুল এবং রাসুলের দিকে ফিরিয়ে দাও তাহলে চূড়ান্ত ফয়সালা নিতে হবে রাসুল উল্লাহ সাল্লামের কাছে আল কোরআন থেকে আর না হয় রাসুল উল্লাহ সাল্লামের হাদিস থেকে যখন দ্বন্দ্ব হবে যদি কোনো বৈধ কথা বলে তাহলে আনুগত্য অন্য ব্যক্তি রয়েছে কোনো জায়েজ কথা বলে দিনের কথা বলে শরীয়তের কথা বলে তাহলে নেওয়া যাবে কিন্তু শরীয়তের কথা বলবে আর নিজের পক্ষ থেকে মন গড়া দলিল নেই আল্লাহর দিকে ফিরাতে হবে রসুলের দিকে ফিরাতে হবে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের শরীয়তের স্টাম্প আছে কি না তা দেখতে হবে যদি স্টাম্প মারা থাকে তাহলে আপনি নেবেন অর্থাৎ যদি কোরআন এবং হাদিসে প্রমাণ থাকে তাহলে নেবেন আর না হলে নেবেন এই হচ্ছে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসার লক্ষণ রাসুল্লাহ সাল্লামের আনুগত্য আল্লাহ পাক রব্বুল আলমিন করতে বলেছেন এবং এর উপকারিতা কোরআনে কানিমে বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বহু জায়গায় উল্লেখ করেছেন আমায়তি আল্লাহ আবার রসুল আল্লাহ আন আমাল্লাহ আলাইহিম আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যারা আল্লাহ এবং রাসুল আনুগত্য করবে তাদেরকে পুরস্কৃতদের যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন পুরস্কার দেবেন জান্নাত দেবেন সম্মানিত করবেন তাদের দলভুক্ত করবেন আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহ ফাকরবুল আলম বলছেন ওয়াইন তুতি ও দু যদি তোমরা রাসুল্লাহামের আনুগত্য করো তাকে মেনে চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে না হলে সঠিক পথ পাবে না আল্লাহ ফাকর আরও বলেছেন যে আইহাল্লাজিন আমান আতিউল্লাহ আতিউর রাসুল ওয়ালা তুবতেলু হে মমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমাদের আমলকে নষ্ট করিও না রাসুল উল্লাহামের আনুগত্য যদি না করো রাসুল্লাহ সাল্লামকে মেনে যদি ইবাদতবন্দিকে না করো খেয়াল খুশি ইবাদতবন্দি করো অন্যের কথার ভিত্তিতে যদি ইবাদতবন্দিকে শুরু করো যদি দিন ধর্ম করো কিন্তু উল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক নয় তাহলে আমল নষ্ট হয়ে যাবে বলা তুবতুল আমালাকুম তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না আল্লাহ ফাকরাবেন সতর্ক করেছেন রাসুল্লাহামের সাল্লামের ভালোবাসার লক্ষণ বলছিলাম যে অনুসরণ করা রাসুল্লাহ সাল্লামকে যদি অনুসরণ করেন তাহলে তার প্রমাণ দিতে হবে যে সত্যি আনুগত্য করছেন আপনি ভালোবাসা যদি থাকে তাহলে আনুগত্য করবেন কবি বলেছেন তার তাসির রসুল্লা ওয়ান তাতুজহির হব্বাহু হাজা মহালুন ফিল কেয়াসে বাদিউ লৌকানা হব্বকা সদেকান লা আতাহু ইন্নাল মহেব্বালেমাই তুমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নাফারমানিকর বিরুদ্ধাচরণ করো অতুজ হেরো হুব্বাহু এবং তার ভালোবাসার তুমি দাবিদার ভালোবাসার প্রদর্শন করো ভালোবাসা পেশ করে থাকো প্রকাশ করে থাকো হাজা মহালুন এটি অসম্ভব কথা এটি অযৌক্তিক কথা লৌকান হব্বকা সদেকান যদি তোমার ভালোবাসা সত্যিকার অর্থ হইতো তুমি এই ক্ষেত্রে সত্যবাদী হইতে ভালোবাসায় লা তাহলে অবশ্যই রসুলের কথা মেনে চলতে তার আনুগত্য করতে কারণ দুনিয়ার নীতিমালা হচ্ছে ইন্নাল মহিব্বা লেমাই যেই ব্যক্তি যাকে ভালোবাসে তার আনুগত্য করে তার কথা মেনে চলে তার কথা শোনে আল্লাহ ফাকরবুল আলম কোরআন কেন বলেছেন যারা আল্লাহর আনুগত্য করবে রসুল সাল্লামের আনুগত্য করবে তারা সফল কাম হবে তারা কামিয়াব হবে সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ প্রমাণ দিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাহলে আমরা রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি এর দাবি করতে পারবো এই এবং এই দাবিতে আমরা সত্যবাদী হব আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে রসুল্লাহ সাল্লামের ভালোবাসা দান করেন রসুল্লাহ সাল্লামকে সত্যিকার অর্থে যেন ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ মাইনি আসালুক হব্বাকা ওয়াহব্বা নবী একা ওয়াহব্বা মাই ওয়াল আমার আল্লাজি ইউবাল্লিগুনি হব্বাকা ওয়া হব্বা রসুলিক আল্লাহ ফাকরাবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তোমার ভালোবাসা কামনা করি এবং তোমার রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা কামনা করি এবং তোমার রসুল সাল্লাম কে যারা ভালোবাসে তাদের ভালোবাসা কামনা করি আল্লাহ পাক যেন ভালোবাসার আমাদেরকে তৌফিক দান করো এবং সত্যিকার অর্থে ভালোবাসার প্রমাণ দেওয়ার আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ ফাকরব আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ সাল্লামের হাউজে কৌসার থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক পান করান তার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 dot TV peace TV মানবতার সমাধান কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়